আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন والصلاة والسلام على المبعوث فينا رحمة للعالمين عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে আমাদের আয়োজনে আলোচনা করছিলাম কবিরা গুনাগুলোকে নিয়ে কারণ কবিরা গুনা রব্বুল আলমিন হারাম করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন রব্বুল আলমিন হাবিব নিষেধ করা বড় অপরাধ থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে রব্বুল আলমিন নিজে তার পুরস্কার ঘোষণা করেছেন এই ভাষায় যে তিনি বড় অপরাধ থেকে বেঁচে থাকার পুরস্কার হিসেবে ছোট ছোট অপরাধগুলো তাকে ক্ষমা করে দেবেন উভয় জগতে সম্মানজনক অবস্থান সম্মানজনক মর্যাদাজনক অবস্থান তিনি রব্বুল আলমিনই নিশ্চিত করবেন আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি কবিরা গুনা থেকে বেঁচে থাকবে তার এক জুমা থেকে আরেক জুমা এক হজ থেকে আরেক হজ এক রমজান থেকে আরেক রমজান সকল ছোট অপরাধের জন্য ন্যাচারাল কাফারা হয়ে যাবে শর্ত হলো কবিরা গুণা থেকে বেঁচে থাকতে হবে বন্ধুগণ আর এই জন্য আমাদের উদ্যোগ পরস্পরকে কবিরা গুণা সম্পর্কে জেনে নেয়া আলোচনার পর্যালোচনার মাধ্যমে নিজেকে সতর্ক করা পরিবার পরিজন আপনজন দেশ আর জাতিকে নিয়ে কবিরা গুণা মুক্ত থাকা আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ আজকে একটি কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হলো রসুল সাল্লাহ আলী হোসাল্লামের সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহুমকে গালমন্দ করা অথবা তাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা বন্ধুগণ আল্লাহ সুফাহ যুগে যুগে নবী এবং রসুলগণ পাঠিয়েছেন এবং নবী এবং রসুল আলী হিমসালামগণকে সাহায্য সহযোগিতা করার জন্যে তাদের সমসাময়িক কিছু মানুষকে বাছাই করেছেন স্বাভাবিকভাবে বিতর্কের ঊর্ধ্বে কথা বললে এইভাবে বলতে হয় সকল প্রাণকে একসাথেই সৃষ্টি করেছেন কিন্তু কখন কে আসবে পৃথিবীতে কার কখন বেঁচে থাকা হবে পৃথিবীতে কে কখন চলে যাবে পৃথিবীতে কে কখন বেঁচে থাকবে কে কখন চলে যাবে এটা রব্বুল আলমিন ক্যালকুলেট করেছেন হিসাব করেছেন নির্ধারণ করেছেন আর আল্লাহ সুফান নির্ধারিত ব্যবস্থাপনাতেই একটা এট এ টাইম একসাথে সৃষ্টি হওয়া প্রাণগুলো বিভিন্ন সময়ে অধ্যায় আর প্রেক্ষাপটে পৃথিবীতে আসে তবে এই পৃথিবীতে কোন একজন নবী কোন একজন রসুল আর বিশেষত বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের একান্ত সাহচর্য সঙ্গত্ব অথবা সাথী হওয়ার জন্য রব্বুল আলমী যাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আসলে তারা সৌভাগ্যবান বটে আসলে তারাই মর্যাদাবান তবে হয়তো আমরা অনেকেই বলবো আল্লাহ যদি আমাদেরকে ওই সময়ে পাঠাতেন আমরাও এমনটা হতাম কিন্তু বন্ধু আমি একটা উত্তর নিজের মধ্যে খুঁজে পাই পরস্পরকে এটা জানাতে চাই যে আমরাও যদি ওই সময়ে আসতাম এমনটাই হতাম সাহাবাই কারাম রাদি আল্লাহ যে ধরনের ছিলেন হয়তো সত্য কিন্তু একটা প্রশ্ন নিজের কাছে উত্তর খুঁজে বের করা উচিত যে রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামের সময়ে এবং বিশেষ করে সাহাবাই কারাম রাদি আল্লাহ আনহুম যারা ছিলেন অন্যান্য নবীগণদের সাথেও যারা সঙ্গী সাথী ছিলেন তারা যে সকল বিপদ যে সকল কষ্ট যে সকল আপদ যে সকল সমস্যা যে সকল শত্রুতা মোকাবেলা করেছেন আমরা কি এমন শত্রুতার মোকাবেলায় টিকে থাকতে পারতাম একটু প্রশ্ন করা উচিত পারব কি অন্তত একটি উদাহরণ দেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লামকে রব্বুল আলমিন ইসরা এবং মেয়েরাজ করালেন রাতের আধারে অল্প একটু সময়ে মাক্ষাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন তারপরে মসজিদুল আকসা থেকে সাত আকাশের উপরে ডেকে নিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লামকে রসুল সাল্লাহ সাল্লাম ফিরে এলেন ফজরের আগেই বলে দিলেন ঘোষণা করলেন কাফের কুফার মুশ্রেকেরা আবু জেহেল আবুল্লাহ বুধবা সাইবারা সবাই মিলে চান্স নিতে চাইল এটাই সময় মোহাম্মদ সাল আলী ওসাল্লামের উত্তরাধিকারী উত্তরসূরি অনুসারীদেরকে তার থেকে বিচ্ছিন্ন করা তারা বলল দেখো কেমন পাগলের কথা রাতে অল্প সময়ে এত হাজার মাইল দূরত্ব ভ্রমণ করতে পারে সাত আকাশ ভ্রমণ করতে পারে বন্ধুগণ আজকের এই চোদ্দ শত বছর পরে এসে বিজ্ঞানের অনেকগুলো অবদান বিশ্লেষণে যখন প্রমাণিত ইসরা এবং মেয়েরাজ তারপরেও আমাদের কয়জন এক শতভাগ ইসরা এবং মেয়েরাজের উপর ইমান রাখি বিশ্বাস করি প্রশ্ন করা উচিত আর ওই চোদ্দ শত বছর আগে যেখানে বিজ্ঞান মানুষ জানতো না কেবল সাহিত্য চর্চাই করত আর রাইট ইজ মাই যার শক্তি তার সব এই নিয়ে চলতো তখন ইসরা এবং মেয়েরাজের ঘটনার সত্যতা কয়জনে স্বীকার করতাম বুকে হাত দিয়ে বলেন আবু বকর সিদ্দিক একবার শোনা মাত্রই বলেছেন যদি সত্যি আমার হাবিব বলে থাকেন সত্যি যদি মোহাম্মদ রসুল্লাহ বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন এই জন্য তিনি সিদ্দিক এবার প্রশ্ন করেন কয়জনে এমন পরিস্থিতির মোকাবেলায় সত্যের উপরে টিকে থাকতে পারতাম আরো অনেকগুলো পরিস্থিতি রয়েছে যেমন মনে করুন উহুদাই বিয়ার সন্ধি রসুল সাল্লাম মাদিনাতুল মোনাওয়ারা থেকে স্বপ্ন দেখে সাহাবাই কেরামকে সাথে করে নিয়ে উমরা করার জন্য এসেছেন হুদাই বিয়া নামক জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে চুক্তি করতে বাধ্য হয়েছেন আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহকে বলছেন চুক্তি লিখো তিনি খসড়া লিখতে গিয়ে বলেছেন মিন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আরো আসা ও কুরাইশ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের সাথে কোরআশ নেতৃবৃন্দের চুক্তি তারা বলেছে যদি মোহাম্মদকে রসুল বলেই মেনে নিলাম তাহলে তো আমাদের আর সন্ধি করার দরকার নাই লিখতে হবে এমনি মোহাম্মদ বিন আবদুল্লাহ আলী ইবনা আবি তালিব কাটতে চাইলেন রসুল বললেন আলী কোথায় লিখেছ আমাকে দেখো আমি নিজ হাতে কেটে দেই রসুল নিজ হাতে রসুল্লাহ শব্দটি কেটে দিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ লেখা এই যে পরিস্থিতি কয়জন ইমান নিয়ে টিকে থাকতে পারতাম বদরের যুদ্ধ কয়জন আমরা টিকে থাকতে পারতাম ইমান নিয়ে ওই পরিস্থিতি চিন্তা করুন কিন্তু ওই সময় যারা টিকে থাকতে পেরেছিলেন তারা তো অবশ্যই মর্যাদার সুতরাং আল্লাহ যখন আমাদেরকে পাঠিয়েছেন যে সময়ে পাঠিয়েছেন এই সময়টা আমাদের জন্য কল্যাণকর বুঝতে হবে কিন্তু এই সময়ে আল্লাহ এবং তার রসুলের অনুসারী হতে হবে রসুল সহযোগী হতে হবে সহযাত্রী হতে হবে আল্লাহ এবং তার রসুলকে সাহায্যকারী হতে হবে আমরা সবাই আল্লাহর জন্য আপনার সাহায্যকারী বন্ধুগণ রব্বুল আলমিন আমাদেরকে ওটাকে বলেছেন আল্লাহকে যদি সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করে আল্লাহ এবং তার রসুলকে কতটুকু সাহায্য করতে আমরা প্রস্তুত কিন্তু সাহাবাইকেরা আমরা দিয়ে আল্লাহ সাহায্য করেছিলেন রব্বুল আলমী তাদেরকে ওই সময়ে জন্ম দিয়েছিলেন ওই সময়ে জন্মের মর্যাদা তারা রক্ষা করেছেন তাই আমরা আজ বর্তমান যে সময়ে জন্ম নিয়েছি এই সময়ের মর্যাদায় নিজেদেরকে ধন্য করতে হবে আল্লাহ এবং তার রসুলের সাহায্যকারী হিসেবে নিজের যতটুকু ক্ষমতা রয়েছে বন্ধুগণ আল্লাহ সুহানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সমসাময়িক জীবদ্দশায় যাদের জন্ম দিয়েছিলেন ইমান যারা এনেছিলেন আর ইমান সহকারে যারা মৃত্যুবরণ করেছেন তারাই হলেন সাহাবি রাতি আল্লাহ আনহ আরবিতে সাহাবি মানে হলো সাথী বাংলায় হলো সাথী সঙ্গী আপন প্রিয়তম অনুসারী আর অনুগামী অনুকরণকারী শরীয়তের পরিভাষায় বলা হয় যে সকল পুরুষ আর নারী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামকে দেখেছে চোখকে এবং ইমান এনেছে চর্মচোখকে দেখে ইমান এনেছে এবং ইমান সহকারে মালাকুল মৌতের সাক্ষাৎ পেয়েছে তারা হলেন সাহাবি সাহাবি ইমান সহ রসুল সাল্লামকে দেখেছে অথবা দেখেছে রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লামকে ইমান এনেছে আর ইমানের উপরেই মৃত্যু নসিব হয়েছে তারা হলেন সাহাবি তারা হলেন সঙ্গী তারা হলেন সাথী তারা হলেন অনুকরণকারী শরীয়তের পরিভাষায় তাদেরকে সাহাবি বলা হয় আর এমন যারা তাদের ব্যাপারে খারাপ ধারণা করা গালমন্দ করা বোধ গুমান করা সবকিছুই কবিরা গুণা আল্লাহ নিজে রসুল সাল্লাহ আলী হোসাল্লামের সঙ্গী আর সাথী অনুসারী আর অনুকরণকারী রসুল সাল্লামের জন্য জীবন উৎসর্গকারী জীবন আর সম্পদ আর ইজ্জত সব দুহাতে বিলিয়ে দ্বারা দিয়েছেন তাদের ভিতরে রব্বুল আলমিন নিজে একটি সার্টিফিকেট নাজিল করেছেন তিনি নিজেই বলেছেন রাদি আল্লাহ আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহ উপরে সন্তুষ্ট বন্ধুগণ রব্বুল আলামিন যাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট তাদের সাথে খারাপ ধারণা করা মন্দ আচরণ অথবা বদ ধারণা বা গালি দেয়া অথবা তাদের ব্যাপারে খারাপ কথা কটু কথা বলা অবশ্যই কবিরা গুণা কারণ আল্লাহ সুহানা ওয়া তাআলা তাদেরকে তার একান্ত প্রিয়তম হাবিবের সঙ্গত্ব লাভে ধন্য করে নিজেই নিয়ামত দান করেছেন আর এই নিয়ামত নিয়ে হটকারিতা করা উচিত নয় কিন্তু বন্ধুগণ আজ বিভিন্নভাবে আমাদের মাঝে সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহুমদের ব্যাপারে গালমন্দ অথবা বদগমান চালু রয়েছে যে কোনো ভাবে একজন সাহাবির ব্যাপারে খারাপ ধারণা রাখা কবি রাখো না অবশ্যই রাখা যাবে না বন্ধুগণ এই ব্যাপারটি নিয়ে আমরা আরো কথা বলবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন وسبحان সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো দিনই দায়ী দায়িত্ব কি আছে পালন করবে সেগুলো পালন করবে যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম বন্ধুগণ ইমাম সহ রসুল সাল্লামকে দেখেছে অথবা দেখেছে রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লামকে ইমান এনেছে আর ইমানের উপরেই মৃত্যু নসিব হয়েছে তারা হলেন সাহাবি তারা হলেন সঙ্গী তারা হলেন সাথী তারা হলেন অনুকরণকারী শরীয়তের পরিভাষায় তাদেরকে সাহাবি বলা হয় আর এমন যারা তাদের ব্যাপারে খারাপ ধারণা করা গালমন্দ করা বোধ গুমান করা সবকিছু কবিরা গুণা আল্লাহ নিজে রসুল সাল্লাহ আলী সঙ্গী আর সাথী অনুসারী আর অনুকরণকারী রসুল সাল্লামের জন্য জীবন উৎসর্গকারী জীবন আর সম্পদ আর ইজ্জত সব দুহাতে বিলিয়ে দ্বারা দিয়েছেন তাদের তরে রব্বুল আলমিন নিজে একটি সার্টিফিকেট নাজিল করেছেন তিনি নিজেই বলেছেন রাদি আল্লাহ আল্লাহ সুবহানাহু তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহ সুবহানাহু উপরে সন্তুষ্ট বন্ধুগণ রব্বুল আলামিন যাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট তাদের সাথে খারাপ ধারণা করা মন্দ আচরণ অথবা বদ ধারণা বা গালি দেয়া অথবা তাদের ব্যাপারে খারাপ কথা কটু কথা বলা অবশ্যই কবিরা গুণা কারণ আল্লাহ সুহানা ওয়া তাআলা তাদেরকে তার একান্ত প্রিয়তম হাবিবের সঙ্গত্ব লাভে ধন্য করে নিজেই নিয়ামত দান করেছেন কিন্তু বন্ধুগণ আজ বিভিন্নভাবে আমাদের মাঝে সাহাবাই আমরা দিয়ে আল্লাহ আনহমদের ব্যাপারে গালমন্দ অথবা বদগমান চালু রয়েছে বন্ধুগণ কেউ বিভিন্নভাবে সাহাবাই কারাম রাদি আল্লাহ আনহুমের ব্যাপারে খারাপ ধারণা রাখে এটা রাখু না কোনোভাবেই কোনো একজন সাহাবির ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না কোনোভাবেই কোনো একজন সাহাবির ব্যাপারে গাল মন্দ করা যাবে না কোনোভাবেই কোনো একজন সাহাবির ব্যাপারে হীন মানসিকতা প্রদর্শন করা যাবে না বরং রব্বুল আলমিন যাদের উপরে খুশি বলে সার্টিফিকেট দিয়েছেন আর তারাও রব্বুল আলমিনের উপরে সন্তুষ্ট বলে তারা ধন্য হয়ে গিয়েছেন জেনে রাখতে হবে কোরআন আলী করিম রব্বুল আলম বলেছেন যারা অতীত হয়ে গিয়েছেন তারাই রব্বুল আলমিনের অতি আপন রব্বুল আলমিন সাহাবাই কেরামের দুইটি গ্রুপ আনসার এবং মহাজির তাদের নাম ধরে বলেছেন কারণ সাহাবাই কেরামের মধ্যে কেউ ছিলেন মক্কার অধিবাসী তারা হিজরত করেছিলেন নিজের আপন জন প্রিয়তম জন ঘর বাড়ি স্থাবর স্থাবর সম্পত্তি বাদ দিয়ে ইমানের জন্যেই দূর দেশে মাদিনাতুল মোনাওয়ারায় অথবা অন্য জায়গায় আর আর আরেকজন নিজের ঘর বাড়িতে অন্যদেরকে সাহায্য করেছেন আপন করে গ্রহণ করেছেন সম্পত্তি ভাগ করে দিয়েছেন এমনকি একাধিক স্ত্রী যে আনসারের ছিল তিনি মহাজিরের জন্য নিজের একাধিক স্ত্রী তালাক দিয়ে স্ত্রীর ব্যবস্থা করে কারবালার ঘটনা নিয়ে আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ আনহুর ব্যাপারে অনেকেই খারাপ ধারণা পোষণ করেন অনেক খারাপ কথা বলেন কিন্তু জেনে রাখা উচিত মোয়াবিয়া রাদি আল্লাহ আনহু রব্বুল আলমিন তার ব্যাপারে রাদি আল্লাহ আনহুম ওয়ারাদু আনহু আয়াত নাজিল করেছেন অর্থাৎ সামগ্রিকভাবে সাহাবাই কালামদের জন্য তিনিও তাদের অন্তর্ভুক্ত তিনি বলেছেন কোনোভাবে আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ আনহুমের বহুত পাহাড় সমপরিমাণ সম্পত্তিও যদি কেউ ইসলাম আর মুসলমানের জন্য খরচ করে একজন সাহাবির অর্ধেকের অবদানের সমান অবশ্যই হতে পারবে না রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম সাবধান করে বলেছেন আল্লাহ আল্লাহ হাফি আসহাবি আল্লাহর শপথ আল্লাহর কসম আমার পরে আমার সাহাবাই কেরামকে গালমন্দ তুচ্ছ তাচ্ছিল্যের জন্য গ্রহণ করো না রসুসমের ভালোবাসায় তাদেরকেও ভালোবাসতে হবে বরং উল্টো যদি সাহাবাই কেরামকে কেউ রাগ করে গুসা করে শত্রুতা করে সেজন্য রসুল সাল্লাহ তালামের সাথেই শত্রুতা পোষণ করে নওয়াজবিল্লাহ আহমিদ আলী সুতরাং কোনোভাবে কোনো সাহাবির ব্যাপারে বদ করা যাবে না বরং রব্বুল আলমিন তাদেরকে উত্তম সময়ে খৈরুল করুন সর্বশ্রেষ্ঠ যুগের অধিবাসী করেছিলেন আর তাদের জীবনের সবগুলো বিষয় আমাদের জন্য শিক্ষণীয় আমরা দেখব বুঝব আমল করব অন্যায় অপরাধ থেকে বিরত থাকব আমাদের জীবনের সামগ্রিক শিক্ষা তাদের জীবন থেকে নিব তারাও মানুষ ছিলেন আমরাও মানুষ সুতরাং মানুষ হিসেবে মানুষের জীবন দেখে শিখব কিন্তু সমালোচনা করব না বদগুমান করব না গালাগালি অবশ্যই না বন্ধুগণ আরেকটি বাস্তবতায় সাহবাই কেরাম রাদি আল্লাহ আনহুমের ব্যাপারে গালমন্দ আজ আমাদের মাঝে ছড়িয়েছে এবং এটা একটি বিশেষ ধর্মীয় উপদল করছে যারা বিশ্বাস করত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের উপরে ওহি নাজিল হয়েছে তবে এটা ভুলে বরং আলিব নাবি তালিব রাদি আল্লাহ তালানহুর কাছেই ওহি নাজিল হওয়া দরকার ছিল এমনটা বিশ্বাস করে একটি বিভ্রান্ত ধর্মীয় উপদল এবং তারা সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহুমের ব্যাপারে খারাপ ধারণা করে এবং তারাই রসুল সাল্লাহকে তাদের একটি গ্রুপ রসুল বলে মেনে নেওয়ার পরেও তারা বিশ্বাস করে আরেকটি গ্রুপ বিভ্রান্তি এই তারা বলে যে রসুল সাসমের ইন্তেকালের পরে প্রথম খালিফা হওয়ার অগ্রাধিকারী ছিলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত আলী ইবনে আবি তারিফ রাদি আল্লাহ আনহু কিন্তু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তারহু ওমর ইবদুল খত্তাব রাদি আল্লাহ তারহু এবং উসমান ইবনে আফান রাদি আল্লাহ তিনজনেই আলী রাদি আল্লাহ তালহুর সাথে খেয়ানত করেছেন নবদুবিল্লাহ আহমিদ আলী সম্পূর্ণ মিথ্যা কথা আবু সিদ্দিক রাদি আল্লাহ তালহু খালিফা হয়েছেন এবং এই ক্ষেত্রে রসুল সাল্লাহ তালাম ইন্তেকালের আগে ইঙ্গিত দিয়ে গিয়েছেন আর হ্যাঁ মুসলিম পার্লামেন্ট সকল মুসলমান পরিষদ একত্রিত হয়ে গোত্র এবং কওম জনপদ এবং সৌরা একত্রিত হয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুকে হাতে হাত রেখে শপথ করে প্রথম খলিফা নির্বাচন করেছেন উরবিন খতাব রাজি আল্লাহ উসমান ইবিন আফান রাজি আল্লাহ প্রথম তার হাতে শপথ গ্রহণ করেছেন ঠিক এমনি সিদ্দিক পরে মুসলিম পার্লামেন্টের পরামর্শক্রমেই নির্বাচিত হয়েছেন মনোনীত হয়েছেন সাহাবি খালিফাত মুসলিমিন হিসেবে পদে বসেছেন ওমর ইবদুল রাদি আল্লাহ এর মধ্যে খেয়ানত ছিল না তারপর উসমান ইবনে আফান রাদি আল্লাহ ঠিক ভাবে কেউ আলী রাদি আল্লাহ সাথে খেয়ানত করে খলিফা নির্বাচিত হননি বরং এমনটা যদি কেউ বিশ্বাস করে সে কবিরা গুনায় লিপ্ত তৌবা না করা পর্যন্ত রব্বুল আলমী ক্ষমা করবেন না বন্ধুগণ রব্বুল আলমিন যাদেরকে সার্টিফিকেট দিয়ে ধন্য করেছেন আমাদের কাউকে তো সার্টিফিকেট দেননি তারা তো মানুষ ছিলেন সুতরাং মানুষ হিসেবে তাদের জীবন আমাদের জন্য শিক্ষণীয় কিন্তু ভুল ত্রুটি চর্চার জন্য নয় দুষ ধরার জন্য নয় গালমন্দ করার জন্য না আসুন না আমরা সবাই মিলে সাহাবাই কেরামদের গালমন্দ অথবা ত্রুটি চর্চা থেকে বেঁচে থাকি কবিরা গুনা থেকে বেঁচে থাকি আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে তৌফিক দিন আমিন হাদা মা আইন্দি ওয়াল মহিন্দ আল্লাহ আলিহিত তাওয়াক্কালতু ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে